আবু বুরদাহ রহমতুল্লা আলহি বলেন আমি মদিনায় গেলাম আবদুল্লাহ ইবনু সালামের সাথে আমার দেখা হলো তিনি আমাকে বললেন তুমি আমাদের এখানে আসবে না তোমাকে আমি খেজুর ও ছাতু খেতে দেব এবং একটি ঘরে থাকতে দেব অতপর তিনি বললেন তুমি এমন স্থানে অর্থাৎ ইরাকে বসবাস করো যেখানে সুদের কারবার খুব ব্যাপক যখন কোনো মানুষের নিকট তোমার কোনো প্রাপ্য থাকে আর সেই মানুষটি যদি তোমাকে কিছু ঘাস খড় অথবা খড়ের ন্যায় সামান্য কিছু হাদিয়া পেশ করে তার কাছ থেকে তা গ্রহণ করো না যেহেতু তা সুদের অন্তর্ভুক্ত